এজন্য দাওয়াত তবলিগের জিম্মাদারি পুরুষদের যেরকম মহিলাদের সেরকম হজরত আকরাম মুখে শুনেছি যে জিম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই জিম্মাদারি পুরুষের যেরকম মহিলাদের সেরকম তখন আকরাম এই আয়াত থেকে যে বলেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله এখান থেকে বলেন এটা যে পুরুষ এবং পুরুষ মোমেন এবং মোমেনা ম- মহিলা মোমেনা একে আরেকজনের জন্য দিনের কাজে সাহায্যকারী পুরুষরা দিনের কাজে মহিলাদেরকে সাহায্য করবেন মহিলারা পুরুষদেরকে সাহায্য করবেন দিনের কাজে সহযোগিতা করবেন এই সহযোগিতার ক্ষেত্রে যেটা পাওয়া যায় যে হুজুর আসাম সাল্লাহ আলাইসাল্লামকে তার নবতের কাজে দাওয়াতের কাজে সাহায্য সাহায্য করার জন্য সর্বপ্রথম যিনি কদম উঠেছেন তিনি হচ্ছেন একজন মহিলা হজরত খালিদ রাজি আল্লাহ তালা হজরত খালিদ রাজি আল্লাহ তালা রসুল আকরাম সাল্লাহ আলাইসলামকে ওই সময় থেকে সাহায্য সহযোগিতা করা শুরু করেছেন যখন তিনি নবুয়াদ পেয়েছেন কিন্তু নবুদের কাজের বিস্তারিত হেদায়ত থেকে আসেন কিভাবে মেহনত করতে হবে এখন বিস্তারিত থেকে আসেন ওই সময় থেকে মাসালি রাজি আল্লাহ তালাম নবীকে সাহায্য সহযোগিতা করা শুরু করেছেন আমরা শুনে থাকবেন যে হুজুর আকরম সাল্লাহ হেরা পর্বতে ধ্যান করছেন একদিন কাঁদতে কাঁদতে বাইরে আসছেন শ্রেষ্ঠ জড়াই ধরছে গায়ে গায়ে জ্বর আসছে নবী এসে বলেন আমাকে কম্বল দাও আমাকে কম্বল দাও তো এই অবস্থা দেখে মা খাদি রবি আল্লাহ না যে ভূমিকা গ্রহণ করেছেন সেটা হলো আমাদের মামনদের শোনাবার জিনিস মামনদেরকে তার উপর উঠাবার কি করা যায় এটা হলো আমাদের মেহনতের ক্ষেত্রে তিনি নবীকে সান্ত্বনার কথা বলেছেন যে আপনি মোটামুটি কথা এরকম আপনি মানুষের মেহমানদারি করেন গরিব দেশে সাহায্য করেন এরকম কয়েকটা কথা বলছেন তো আপনার কোনো ক্ষতি হবে না যে ঘটনা ঘটেছে এর বিস্তারিত ব্যাখ্যা আমার যে ছাত্র ভাই আছে ওরাকেল নকল তিনি বলতে পারবেন তিনি ওই জমানার বড় আলেম ছিলেন তো হুজুর সাল্লাহ আসলামকে যখন মাসালি রাজি আল্লাহ তালানা হজরত ওয়ারাসিন নফলের কাছে নিয়ে গেছেন তো সমস্ত আলামত শুনে তিনি বলেছেন এই কথা যে এই সমস্ত আলামত শুনে মনে হয় যে আল্লাহ তারা আপনাকে আখির নবী বানাই দিয়েছেন এই কথা নবীর শুনে নবীর মনে সান্ত্বনা আসছে তারপর তিনি এই কথা বলেছেন ওরাজের নকল এই কথা বলেছেন যে হ্যাঁ, হ্যাঁ, তবে আপনাকে এই শহর থেকে বের করে দেওয়া হবে এই শহর থেকে আপনাকে বের করে দেওয়া হবে নবীজি আশ্চর্য বলেন যে আমাকে মক্কা লোকের বের করে দিবে মক্কা লোকের তো আমাকে আমিন জানে সজাত জানে সত্যবাদী আমানতদার আমি আমাকে আদর যত্ন করে আমাকে বের করে দেওয়া হবে সহজারাত নকল বলছেন যে হ্যাঁ এটা সব নদীর ক্ষেত্রেই হয়েছে আপনার ক্ষেত্রেও হবে আপনাকে এই শহরে থাকতে দেওয়া হবে না এই শহর থেকে আপনাকে বের করাতে হবে তবে আমি যদি ওই সময় জিন্দা থাকতাম তাহলে আপনাকে আমি সাহায্য করতাম ইত্যাদি কথাবার্তা হয়তো না সেভাবেই সন্তান হবে আমাদের প্রত্যেক মুসলমানের ঘরের মা যদি এই ভূমি ভূমিকাটা গ্রহণ করেন তাহলে একটা ঘর সান্ত্বনার স্থল হইতে পারে জান্নাতে সূত্র হইতে পারে থেকে যেটা হচ্ছে যার কারণে ঘরে ঘরে অশান্তি সেটা হচ্ছে যে আমাদের মামনদের চাহিদা অনেক কিছু চাহিদা একজন মানুষের বেতন পায় দশ হাজার টাকা বা কামাই পায় দশ হাজার টাকা মহিলা বাজেট বানায় বিশ হাজার টাকা এই লাগবে সেই লাগবে আশেপাশের বাড়িতে পড়াশোনার বাড়িতে জিনিসপত্র দেখে সে অনেক বাজেট বানায় যার ফলে কোনো লোক হারাম কামাইতে লিপ্ত হয়ে যায় অথবা এবাদত ছেড়ে দিয়েও কামাই করতে হয় স্ত্রীকে খুশি করতে হবে সেইখানে যে হয় ফাঁসান্তি মা যদি চাহিদা থাকে আর যদি যদি স্বাধীন না থাকে তাহলে ঘরের মধ্যে শান্তি আসা মুশকিল অথচ মহিলাদেরকে বানানো হয়েছে এই জন্য যে পুরুষের জন্য তারা সান্ত্বনার স্থল হবে আলম স্যার বলেছেন যে যদি আমাদের মা বোনদের জিন্দিগিতে দুইটা গুণ এসে যায় তাহলে একটা ঘর সন্তান স্থল হইতে পারে সেই গুণটুকু হলো এত হল এত হচ্ছে খানার সাদিকি এবং কানার যদি আছে তাহলে ঘর একটা শান্তির ঘর হইতে পারে ওই পরিপূর্ণ দিন টাইম হইতে পারে সাদিকি তো আপনার বলেন সাদা সিধে জীবন খানা পিনা লেবার সোসা বিয়ে সাদি সবারই সবগুলো সাদা সিধা ভাবে করা অল্প অল্পতে প্রয়োজন মিলে না আর কানাত হচ্ছে অল্প তুষ্ট হয়ে যাওয়া আল্লাপাক যাকে যেরকম দিয়েছেন আল্লাপাকের বন্ধন এরা এর মধ্যে কারো হাত নেই আল্লাহ বানিয়েছেন মধ্যবিত্ত বানিয়েছেন এর মধ্যে কারো হাত নেই বন্টন সন্তুষ্ট হয়ে যাওয়া যাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যা সন্তুষ্ট মধ্যে অশান্তির কোনো প্রশ্ন আছে না মোটা কাপড় পরুক ছোট ঘরে থাকো কিন্তু তার ভিতরে সুখী আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা দিয়েছেন অনেকের চাইতে ভালো দিয়েছে কারণ জীবনে যদি শান্তি পেতে চাও তাহলে বলা যে তোমার চেয়ে নিচের স্তরের লোকের দিকে তাকাও গরিবদের দিকে তাকাও তাহলে তোমার মনে সুখী আদায় হবে আর যদি ধনী লোকদের দিকে তাকাও তাহলে তোমার মনে নাপসিতে ভয় হবে আর নাপসিতে দ্বারা আল্লাহ নিয়ামত কিনে নিয়ে যান মা খাদিজা রবি আল্লাহ এই ভূমিকাটা গ্রহণ করছেন পুরুষের জন্য স্থল মা খাদিজা রবি আল্লাহ তানার ব্যবসা ছিল বেশ দিন সেই ব্যবসা মালদার ছিলেন কিন্তু এই দাওয়াতের কাজের জিম্মাদারি যেটা সহযোগিতা করা পুরুষের কাজে সহযোগিতা করা এই জিম্মাদারি যখন বুঝেছেন তখন তিনি তার ব্যবসার মালপত্র দিনের খাতিরে নদীর পিছনে খরচ করা শুরু করেছেন এবং এটা দেখা যায় যে তিনি তার ব্যবসার মালপত্র সব খরচ করতে করতে এমন দরিদ্র অবস্থায় পৌঁছেছেন যে ইন্তেকালের সময় ওনার যে গায়ে জামাটা পড়ছিল তার মধ্যে তালি দেওয়া ছিল সে বলে আটটা বা আঠারোটা এরকম তালি দেওয়া ছিল এতখানি ফকির অবস্থা তিনি ইন্তেকাল করেছেন নদীর পিছনে দাওয়াতের পিছনে দিনের খাতিরে সব খরচ তিনি মাস্টার মহিলাদেরকে খানা খাওয়াইছেন খানা খাওয়াইলে মানুষের দিল জয় হয় কথা শুনতে রাজি হয়ে যায় এই হিকমতের দ্বারা তিনি মানুষের দিল জয় করে ইসলামের দাওয়াত দিতেন এবং ওনার এই হিকমতের কারণে অনেক মহিলা মুসলমান হয়েছেন হজরত উম্মি আইমান রাজি আল্লাহ তালা তারপরে সাধারণ খাতাব রাজি আল্লাহ তালা ইত্যাদি মহিলাদের সম্পর্কে শোনা যায় যে মা খালি রাজি আল্লাহ তালা সেটাই তারা মুসলমান হয়েছেন এবং তারপর এক একজন মহিলার অবদান দেখেন দিন মধ্যে মহিলাদের অবদান কতটা চারজন যে চারজন খলিফা দুইজন মুসলমান হচ্ছেন মহিলার চেষ্টায় থেকে হযরত ফারুক রাদি আল্লাহ তাআলা হযরত উসমান রাদি আল্লাহ ফারুক রাদি আল্লাহ তাআলা ওনার বোন তার চেষ্টায় দোয়ায় কোরবানি করে আল্লাহ দিয়েছেন অবশ্য আগের নবী দোয়া করেছিলেন অবদান আল্লাহ সম্পর্কে শোনা যায় খালা তার মুসলমান হয়েছিল ইসলামের ঘোর দুশ্মন ছিলেন এক সভা করছে যেখানে এটা সিদ্ধান্ত করছে মোহাম্মদ হওয়ার দিন তো বেড়ে যাচ্ছে এখন এটাকে নিতে পারছি রাস্তা সবাই মিলে সিদ্ধান্ত এই নিল যে রাস্তা তো একটাই সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহকে কখন হয়ে যাবে নজরুল্লাহ সেটা করবে কি এত সাহসী কাজ কে করবে অমুক দাঁড়াইছে যে আমি করবো এটা সবাই স্বীকার করছে তুমি এটা পাওয়া তোমার হাতে রং একটা নবীর বাড়ি বাড়ির দিকে গিয়ে কতল করে দিবে পথের মধ্যে একজন মুসলমানের সঙ্গে দেখা ওমর কোথায় যাচ্ছ বলে এই যে মোহাম্মদ সাল্লাহকে আসলামকে কতল করতে যাচ্ছে তো ওই ব্যক্তি ছিলেন মুসলমান মুসলমান হয়েছেন আগে মুসলমান হলে নদীর জন্য মায়া আছে দরদ আছে তিনি বলেন যে আরে মোহাম্মদ সাল্লাহ তুমি করতে যাচ্ছ আরে ওনার বংশ বনি হাসেন তো বহু দুঃখ বংশ তারা কি তোমাকে ছেড়ে দেবে নাকি তোমার মেজাজটা ফেলে দিলে ও আজকে বুঝছি তুমিও তাহলে বেজিম হয়ে গেছো অর্থাৎ ইসলাম গ্রহণ করলে তখন বেজিম বলা হয়েছে মূর্তি পূজা ছেড়ে দেওয়াকে বেজিম বসতো তো তোমাকে আগে আগে সামলাই তোমার উঠেছে মুসলমানের পলা উঠেছে যুদ্ধ লাগবে লাগবে ভাব এই সময় আল্লাহ তালা মুসলমানের মুখ থেকে হেকমতের কথা দিতেছেন বলে আরে অমর আরে আমার কি সামলাওয়া আর তোমার কোন ভগ্নীতি তারাও তো মুসলমান হয়ে গেছে আমার বোন আমার বোন আমার অনুভূতি তারা ইসলাম গ্রহণ করছে এখন রাজ্যকে করে যাচ্ছিল মোহাম্মদ করতে আল্লাহ কি করে দিন ঘোরান দেখেন তো করতে যেতে যেতে বোনের বাড়িতে বোনের বাড়িতে তখন স্বামী স্ত্রী মিলে তালিম স্বামীর নাম আর যিনি তার নাম হচ্ছে কোরআনে তালিম হচ্ছিল তো দুজন পুরুষ ওমরের বল শুনে ঢুকে গেছে বড় বাহাদুর তার সামনে বললে অসুবিধা সামনে বোন করতে বোনকে খুব মারছে এমনকি কেউ বলেন যে এমন থাপ্পর দিচ্ছে যে মুখ থেকে রক্ত ঝরছে তো নিজের মায়ের কাছে বন্ত যখন রক্ত দেখছে তখন মায়া লাগছে তখন আল্লাপাক দিন ঘুরাচ্ছেন এই কোরবানির পরে রক্ত ঝরার পরে আল্লাপাক দিন ঘুরাচ্ছেন কোরবানির পরে এরকমই আল্লাপাক আসর ঢালেন তো এই কথা বলতেছেন আজকে আচ্ছা, তোমরা কি করছো এটা দেখাও তো কোরআনের পাতা তখন কোরআন লেখা ছিল এখন যে বাজারে বসে পাওয়া যায় সেই সময় তো ওরকম ছিল না পাতাগুলো সরানো ছিল ওমর সেই পাতা ধরতে যাচ্ছিলেন বোন তাড়াতাড়ি পাতাগুলো হাতে নিয়ে সামলাই নিতেন বলছেন যে না ভাই ওমর তুমি এটা ধরতে পারবে না কেন বলে তুমি তো না পাক বলে কি করে তাকে করতে পারবো বলে তুমি গোসল করে আস গোসল করে আস গোসল করে এসে যখন কোরআন করা শুরু করছে যেহেতু তুমি আরবি আরবি বুঝতেছেন ওই আয়ত্তের কাছে যখন বুঝতেন إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة على ذكري সেখানে পড়ছি দিন এত নরম হয়ে গেছে যে চোখ থেকে ঝড় ঝড় করে পানি যাচ্ছে তারপর ওই দুইজন পুরুষ সামনে আছে এসে বলে ও সুসংবাদ শোনো আমার জন্য আমি খুব দোয়া করছেন চলো যাই নবীজির কাছে চলো যাই রসুল আকরাম সাল্লাহ যখন দিয়েছেন অন্যান্য মুসলমান যারা আস্তে আস্তে আসেন তারা আশঙ্কা করছেন এই ওমর সিজনি দূর রেশনকে নিয়ে আসে নবী না তাকে আসতে দাও আসতে পরে নবী ইসলাম করতেন এবং সাথে ইসলামের দাওয়া দিতেন এবং তিনি ওই দিনই মুসলমান হয়ে গেছেন সুলহান যিনি রাত্রির নবীকে কপল করার জন্য এটা এইরকম এক আল্লাহ পাখের হাতে এক মৌলিক জিনিস হেদায়তের মালিক একমাত্র আল্লাহ যিনি নবীকে কপল করতে যাচ্ছেন আল্লাহ পাক কয়েক ঘন্টার মধ্যে ঘুরাইয়া তার ঠিক কলেম অপরাধ করে সুলহান এই যে কোরআনের তালিম হচ্ছিল দোস্ত এই তালিমটা এত বা আসর জিনিস যে ঘরের তালিমের কারণে আলহামদুলিল্লাহ কোমরের মতো কঠিন দিন লোককে আল্লাহ দিন দিল গলাই দিলেন এবং কালাম আপনার মুসলমান হইলেন নবীর দোয়া ছিল তার সেখানে যথেষ্ট এইখান থেকে আমাদের হজরত মা হেমন্ত রহমতুল্লাহ সামনে গেছেন যে যেই ঘরে এই দুইটা আমল হবে ইনশাল্লাহ সেই ঘরে বেদিন বা শূন্যদের খেলাফ কোনো জিনিস থাকতে পারবে না একটা তাহালি আর কিছু দাওয়া তালিম ও দাওয়াত যখন জমা হবে একই ব্যক্তি যখন দুই আমল করবে বা ঘরের মধ্যে দুই আমলই হবে তখন ইনশাল্লাহ সেই ধরনের সন্ন্যাদের খেলা আপনার জিনিস থাকতে পারবে না আর যে জিনিস কোনো জিনিস থাকতে পারবে আল্লাহাদ করে দেন এই জন্য আজকে ঘরের তালিমের কথা বলা হয় ঘরের তালিম অত্যন্ত পুরনো আমল তাদের আমল বলা হয় নতুন কোনো জিনিস নেয় সেই ইসলামের একদম শুরুতে ঘরের তালিমের বদৌলতে আল্লাহবাদ মতো কঠিন লোককে আল্লাহ হেদায়ত দিলেন সুতরাং দুঃখ আমাদের ঘরে সকলের ঘরে আলহামদুলিল্লাহ এক দরজায় তালিম থেকে জিন্দা হয়েছে কিন্তু তালিম জিন্দা হয়েছে কিন্তু দাওয়াত জিন্দা হয়নি ঘরে দাওয়াত হওয়াতে ছয় নম্বরে দাওয়াত হওয়াতে যখন ইমানের দাওয়াত হবে নামাজের দাওয়াত হবে তো মা বোনদের রাত বা যোগ্যতা বেড়ে যাবে দাওয়াতের তারা ইমান পারে এবং আমাদের মধ্যে সেটামাত পয়সা নজরুতি আছে এই ভাই আমরা সকলে নিয়োগ করি যে আমাদের ঘরে ইনশাল্লাহ তালিম হবে আর ইনশাল্লাহ দাওয়াত হবে ইনশাল্লাহ দাওয়াত ও তালিম উভয়টা নবীর কাজ তো উভয় উভয় আমলকে আমাদের ঘরে ঘরে চিন্তা করতে হবে পরবর্তী জমানায় এই অমর ফারুক আল্লাহ যখন ইসলামের খলিফা হয়েছিল ইসলাম যখন খলিফ হলেন সদস্য শোনা যায় যে আধা পৃথিবীর লোক প্রথম হয়ে গেছিল আধা পৃথিবীতে ইসলাম পৌঁছে গেছে আধা পৃথিবীতে ইসলাম পৌঁছে গেছে এই সব নীতি তিনি পাবেন <laughs> যিনি কষ্ট করছেন মোজাহাদা করছেন দাওয়াত দিচ্ছেন পাইছে আর এরকম ভাবে রক্ত ঝরছে যখন রক্ত ধরছিল তখন ফাতেমা তো বলেছিলেন আরে ভাই তুমি মারতে মারতে মেরে ফেললো আমি ইসলাম পাচ্ছি না হ্যাঁ আমরা যদি ইসলাম কবুল করছি সত্য কথা এই ইসলামকে পারবো না তুমি আর মারতে মারতে মেরে ফেললো আমি ইসলাম পাচ্ছি না বুঝলি ভিতরে সব মুসলমানের ঘরে পুরো দুনিয়াতে পাঁচ মহাদেশে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে তাল এবং দাওয়াত উভয়টা জিন্দা হয়েছে আল্লাহ আরবদের কাছে বুঝবো দিনের জন্য কোরবানি হচ্ছে পছন্দনীয় সাদাসিকভাবে কোরবানি ছাড়াও দাওয়া দত্ত তবদিকের কাজ করা যায় আর কোরবানির সাথে কাজ করা এটা তাদের কাছে পছন্দনীয় দেখেন রহমতুল্লাহ মহিলাদের মধ্যে বয়ান করতে গিয়ে যে দেখেন চারজন যে খলিফা চারজন খলিফা যে বাসাই করছেন ভিতর থেকে চারজন খলিফাই আনসারদের মধ্যে একজন চারজন আলী চারজন খলিফাই হচ্ছে মহাদেশ মহাদেশের কোরবানি অতুলনীয় বেশাক আনসারদের যথেষ্ট কোরবানি ছিল মদিনওয়ালাদেরও যথেষ্ট কোরবানি ছিল কিন্তু ওনারাও সফল যেতেন ওনারাও ছোট ছোট হিজরত করতেন কিন্তু হিজরত করে এসে আবার নিজস্ব ঘর বাড়িতে মদিনাতেই বসবাস করছেন কিন্তু মহাজের রাজে মক্কা ফিরে আসছে চিরদিনের জন্য ফেরে আসছে এদের ঘর বাড়ি কামাই দোকানপাট মাতৃভূমির মায়া কান্না আছে সব কিছু ত্যাগ করে আল্লাহর দিনের হুকুম যে হিজরত করতে হবে সেই হিজরত তারা করে আসছেন তো যারা হিজরত করি তাদের কোরবানি অতুলনীয় যাদের কোরবানি বেশি আল্লাহ তাদের ভিতর থেকে আল্লাহ তারা দিচ্ছে আল্লাহ সাফাই করছে সেটা বোঝায় যে কোরবানি করার কাছে পছন্দ আমরা যদি চাই যে আমাদের খানদান থেকে আল্লাহ করে কাম নেন দিনের খেদমত আল্লাহ পাক নেন তাহলে যত আপনাকে আমাকে সকলে তো কোরবানির জন্য তৈরি হতে হবে আল্লাহ যে রসুল আকরাম সাল্লাহ আসলামকে আল্লাহ পাক ওই খানদান থেকে পয়দা করেছেন যেই খানদানের তিনজনই কোরবানি করানো ছিল ওর হজর ইসলাম পুরুষের মধ্যে কোরবানি করেন আলাই মা হাজার আসলাম মহিলাদের মধ্যে কোরবানি করেন আলী আর বাচ্চাদের মধ্যে হজ ইসমাইল আসলাম কোরবানি করেন আলা তিনি যখন কোরবানি করেন আলা সেই সন্ধান থেকে ইসমাইল আসলাম সন্ধান থেকে আল্লাহ তালা আশি নদীকে পয়দা করেন আমাদের এই মেয়র উদ্যায়ীতে তাও হচ্ছে যে প্রত্যেক মুসলমানের ঘরে তিন ধরনের পরিবেশ কায়েম হয়ে যায় তিন ধরনের পরিবেশ আমাদের ঘরে কায়েম হয়েছে এক হলো তাহলে পরিবেশ আর হচ্ছে দাওয়াতের পরিবেশ আর হচ্ছে হেফাজতের পরিবেশ ডালিম দাওয়াত এবং হেফাজত এই তিনটে হল মূল কাম এই তিন পরিবেশ আমাদের ঘরে ঘরে চিন্তা হয়ে যায় তাহলে পরিবেশ কি অর্থ ঘরে পরিবেশ তখন ঘরে তখন সকলে করে একজনের বলে সেটাকে পরিবেশ করে না পরিবেশ মানে সকলে আসে সকলে করে দুই দিন সবাই ছুটি করে যাচ্ছে জিজ্ঞেস করতে না কোথায় যাচ্ছে জিজ্ঞেস করতে না সকলে বুঝে ঈদের পরিবেশ ঈদের নামাজ পড়তে জিজ্ঞেস করতে না এইভাবে দেখছো পরিবেশ তখন হয় যখন ঘরের সকলে এই তালিমে পড়ে বাপ ভাই ছেলে মেয়ে ছেলের বউ সকলে তালিমের তালিমের শরীর হয় হয়তো মাহারামের রেয়াজ করতে হবে যাদের সঙ্গে যাদের শরীর দেখা দেওয়া যায় নেই তাদের সঙ্গে একসাথে তালিম ভাষাও আলেমরা মানা করছে তালিম হবে যদি একবারে দুই ভাই থাকে তো দুই ভাইয়ের আলাদা করে আলাদা আলাদা তালিম হবে স্বামী স্ত্রী তালিম করবে এই তালিমের মধ্যে হজরত মামা গেছেন যে দুধ পিতে বাচ্চা যে মা দুধ পুষ্ট মা দুধ পান করে শিশু বাচ্চা যদি ঘুমাই দিয়ে থাকে সেই শিশু বাচ্চাকেও মা যেন বলে নিয়ে তালিম হয় তার কানগুলো আল্লাহাক হাজির পাশে লুক তার দিকে পাঠিয়েছিলেন এবং বড় হলেছে আল্লাহকে মানিয়ে আনা হয় এটা হাতের দুল পয়দা হয় তো শিশু বাচ্চাকেও তালিমে শরীর করা এবং এই তালিম লক্ষ্য কমছেন আধা ঘন্টা হয় বেশি হইতে পারে বেশি হলে ভালো এই তালিমের কি বিষয় হবে এটা আমাদের মূল বিষয় হচ্ছে পুরুষের জন্য যে তিন তালিম আমাদের একই তিন তালিম সেটারও তালিম হবে সুরাজের তালিম হবে এবং সরপুর তালিম হবে সুরাজের আপনার লক্ষ্য দেখবেন আমাদের মামুদের অনেকেই ভুল বাবের বাড়িতে আপনার শেখার সুযোগ হয় না অনেক মহিলা সুরাতের অনেক ভুল আছে অথচ নামাজের মধ্যে এটা নেহায় প্রয়োজন জিনিস সুরাজের তালিম এবং ওই যে বললাম স্বাধীনতা খত্তাবরা দিয়ে আল্লাহ আমার ঘরে তালিম হচ্ছে সেটা কোরআনের তালিম হচ্ছিল কোরআন তালিম অত্যন্ত মৌলিক জিনিস এই কোরআন তালিম আমাদের ঘরে ঘরে হইতে হবে তবে এতটুকু খেয়াল করতে হবে যে মনে করেন একবারে স্বামী স্ত্রী আছে তাহলে তো একই মূল দিচ্ছে তেতাল্লিশ তারিখ চুরাত্তর তারিখ চুরানব্বই তারিখ সবই করতে পারে কিন্তু ঘরে যদি অন্যান্য মহিলাও থাকে বোন আছে ছেলের বউ আছে দাদি আছে মা আছে মেয়েরা আছে সেই একই মজলিসে সুরাটার তালিম না হওয়া সেই একই মজলিসে সুরাটার তালিম না হওয়া মনে করেন একটা সুরাত এই হতে পারে যে আমি আমার স্ত্রীকে শিখে দিলাম একদিনে এক আয়াতে শিখে দিলাম এক আয়াতেও শিখে হয় দশ দিনেও যদি এক আয়াত শিখে হয় তাহলে নামাজের জন্য যতটুকু প্রয়োজন এটা অল্প কয়েকদিন ইনশাল্লাহ হয়ে যাবে আমি আমার স্ত্রীকে শিখাইলাম স্ত্রী অন্য মেয়েদের অন্য মহিলাদেরকে অন্য সময় শেখাবেন অন্য মহিলাদেরকে অন্য সময় শেখাবেন কারণ মধ্যে যে সুরাকার তালিম মধ্যে না নাজাকত যেটা সেটা আপনার বুঝতেছেন বিরোধী দলের আপনি কি বুঝলেন সেটা হচ্ছে যে মা মাঠে মাসে সারা তিরিশ দিনই কোরআন করার যোগ্যতা থাকে না এখন যদি সকল স্থানে কোরআনের কোরআনের তালিম হয় কোরআনের তালিম হয় তাহলে কোনো মহিলা লজ্জা করে মাথা নিচু করে থাকবেন তো তার এই আয়াতটা ছেলের কাছে বাপের কাছে সবার কাছে প্রকাশ হয়ে যাবে এটা ইসলাম নিষেধ করছে আয়াত আয়া ইসলামের অত্যন্ত উঁচু দরজা থেকে সেজন্য সুরাঘাতন হতে হবে তো এই কথাটা এড়িয়ে চলতে হবে যেন তার হায়া তার প্রকাশ না পেয়ে যায় এই জন্য একটা সুরত এই বললাম স্বামী স্ত্রীর কোনো অসুবিধা হচ্ছে না বা যেদিন আমরা তিন দিনে গেছি অথবা মনে করেন যে সবগুলির দেখেছি সেই মহিলাদের ঘরে আছে মহিলারা একসাথে বসে করতে পারে এইভাবে নানা সুরত হইতে পারে কিন্তু সুরাঘাত পাওয়া যায় অল্প অল্প করে হলেও সুরাঘাত আমাদের শিখতে হবে না হলে সুরাঘাত অত্যন্ত গলত হয়ে গেছে গুন্না বলে মাথার চোখা থেকে কোনটা মদ কাকে বলে ইত্যাদি সব সুন্দর বৈশিষ্ট্য নামাজের যেতে চলে এরপর দর্শক কেতাবি জানেন একদিন ইনশাল্লাহ মন্তার হাদিস থেকে তালিম হবে আর সাজের আমল সাজের সোলাকার থেকে তালিম যেখানে আজকে শেষ করলাম সেখানে কাগজ লাগিয়ে রাখি আগামী সেখান থেকে শুরু করবো যাতে করে সব পুরা কেতাব শেষ হয় সাদের সাদাটা গুরুত্ব সাদার করতে হবে সন্ধ্যা সদাগার অত্যন্ত মূল্যবান কিতাব দুর্নীতি প্রতি প্রতিষ্ঠা হয় আখেরাদের ফিকির পয়দা হয় সেই জন্য সাজের আমল এবং সাজের সদাকাত একদিন হওয়াতে অন্যদিন মোটা হওয়া দিচ্ছে কারণ আমাদের তালিম হবে আর ছয় নম্বর মজা করা কলেমা নামাজ আল মুসলিম তাসিম নিয়ে সবলি এই ছয় নম্বর মজা করা আমাদের ঘরের মেয়েরা নাতিরা সকল জন্য শিখে সবাই তাহলে তাই দিতে পারে দাওয়াত দিতে পারে ছয় নম্বর যে শিখলো সে মাসাল্লাহ দাওয়াত দিতে শিখলো সকল দিকে ছয় নম্বর আস্তে আস্তে বলাইতে পারে শিখাইতে আর ছয় নম্বর ষষ্ঠ নম্বরই হচ্ছে তো এই ষষ্ঠ নম্বরে আমাদের মা নিয়োগ করা কারা কবে আল্লাহ হবে কবে বের হবে তিন দিনে দশ দিনে চিল্লা কখন কবে বের হবে এই তো চিন্তাও আমাদের হয়ে আর যদি আজকে এতটুকু মশারা হয়ে যায় যে কালকে পেপারটা কে পড়বে তার মধ্যে পড়বে তাহলে তারা প্রস্তুতি নিতে পারবে হঠাৎ করে তুমি পড়ো এতে অত প্রস্তুতি হবে না একদিন সময় পেলে সে প্রস্তুতি কোন কাটা থেকে কোনখান দিয়ে পড়বো সনমর্তি ভাই বলবো একটু প্রস্তুতি নিলে এজন্য আগের দিন পরামর্শ হয়ে গেলে ভালো হয় সেটা কিতাবকে পড়বে সনমর্তি বলবে একদিন আগে মশলা হয়ে যাবে এই কটা জিনিস আমাদের ঘরে তালিম হতে হবে এবং নিয়মিত হতে হবে এগুলো তালিমের পরিবেশ দ্বিতীয় হচ্ছে দাওয়াতে পরিবেশ দাওয়াতে পরিবেশ তো এইরকম জিনিস আমাদের ঘরে অন্যান্য মহিলারাও আছে পড়োশী মহিলারা আছে বেড়াইতে আছে আত্মীয় স্বজন চাষি মামি ইত্যাদি আছে ঘরে কাজের মেয়ে আছে বুড়ো আছে তবে সকলকে আমরা ইনশাল্লাহ দাওয়াত শোনাবো দাওয়াত মূল বিষয় হলো শোনাবো যদি ইনশাল্লাহ দাওয়াতের কথা শুনতে থাকে তাহলে সকল ভিতরে ইমানের যোগ্যতা বাড়তে থাকবে ইমানের শক্তি বাড়তে থাকবে তহিদ আসতে থাকবে সেরে দূর হয়ে থাকবে এজন্য দাওয়াত অত্যন্ত মূল্যবান হাদিয়া যার দ্বারা মানুষ শেষ মুক্তি ইমান হাসিল করতে পারে এই জন্য সুযোগ খোঁজা আত্মীয় আছে মেয়েরা আছে বা মনে করেন ঘরের মহিলা আছে সকলের মধ্যে পড়োশি আছে আমার সকল মহিলা আছে সকলকে তারা দাওয়ার দর অভ্যাস করা করতে হবে যাতে আমাদের বাবনরা তাই দায়ী হয় তারপরে এবাদতের পরিবেশ আমাদের ঘরে এবাদতের পরিবেশ কায়ন করতে হবে এবাদতের মধ্যে ভাই নামাজ আছে তেলাওয়াত আছে সত্যিয়াত আছে সাথে তারপর নকল নামাজ আছে সব কিছু মিলে এবাদত করা হয় তার মধ্যে সব মহিলারা এই এবাদতের পরিবেশ কায়ন করে ফরজ নামাজ আউ্বল অর্থ করা অভ্যাস করা আউ্বল হচ্ছে আউ্বল হচ্ছে নামাজ পড়া অভ্যাস করা নামাজের হিসেবে হবে তারপরে ইসরাক যদি ইসরাকের অভ্যাস করে সূর্য পরে এরকম ইসরাকের রক্ত হয় দুইটা কাজ স্টার্ট করলে কামেল হজ এবং ওমরা সব পাওয়া যায় শুধু মহিলাদের জন্য না আমরা খুব তো তারিখ বসবো সকলের জন্য আর দুই টাকা যদি কেউ করে তাহলে সারাদিনের কাজ করেন আল্লাহ তাকে সাহায্য করেন সবচেয়ে নামাজ আল্লাহ সবচেয়ে নামাজ করলে তো মাসাল্লাহ বহুত বড় বরকত ঘরের মধ্যে রুগী রোজগারের মধ্যে বরকত হয়ে যায় সবচেয়ে নামাজের দ্বারা চার রাখাত করতে পারেন আট রাখাত বারো কাজ হবে উম্মে হাবিবা রাজি আল্লাহ তালানা নদীর একজন বিবির নাম তিনি যেদিন শুনেছেন যে বারোটা চাষের নামাজের কি ফজিলত তিনি সেদিন থেকে সারা জীবন বারোটা চাষের নাম করেছেন বারোটা চাষের নাম ফজিলত হল যে আল্লাহ তার জান্নাতে তাকে প্রাসাদের মতো বাড়ি ডাকতে হবে প্রাসাদ প্রাসাদ দান করবে বারোটা চাষের নামাজ রীতিমতো পড়বে আমাদের যদি সাড়ে কাজ করে তাহলে এক বারো বছরের তারা সব পাওয়া যায় এই ইবাদতের উপর আমাদের মা বন্ধুকে উঠাইতে হবে সরকার থেকে বিশ্বাস করা যায় সাহায্য হয়তো সমস্ত অলি আল্লাহদের আমল বুলিদানের দিনের আমল সাহায্য করা আমাদের মা বোনদের এরকম সাহায্যের যত্নবান হতে হবে যাতে করে আলহামদুলিল্লাহ নিজের আবেদাও বনে আর উন্মতের জন্য দোয়া প্রণয়নও হয়ে থাকে সাহায্য যদি কেউ তাহাজ নিয়ে ঘুমায় যাতে না পড়লো আল্লাহ তাকে তাহাজ সহ দিয়েছে আর ভাই কোরআন পাকের তেলত ঘরের মধ্যে দুই দুইবার কোরআন পাক তেলত হয় যারা জানে না তার তারপরে শিখতে থাকে যাতে করে কোরআনের আনোয়ারাত ঘরের মধ্যে ছড়াই থাকে মাত্র এবং নেশার মাঝখানে যদি দুইটা চূড়া করা হয় চূড়া তাবারা করলে এবং চূড়া শেষ যান তাহলে সবে কদরে দাঁড়াইয়া এবাদত করার স্বভাব পাওয়া যায় এবং এই দুই দুইটা রসিলায় আল্লাহ তালা কবরের রাত থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ একুশ পারার মধ্যে আছে সুরা ফেরসা আর উনত্রিশ পারার মধ্যে আছে সুরা সবার কান মাঝরে বেসার মাঝখানে আমরাও প্রভাব পড়ছি আমাদের ঘরের মাধ্যম থেকে দাবি না নিতে হবে যেই ঘরে শুধু অচা চলা হবে সেইটার মধ্যে কোনো গোটা থাকবে না শুধু এসি যদি একবার করে তাহলে সপ্তম কোরআন শরীফ সব পাবে ভুল ভালো তিনবার বললে এক কদম কোরআন শরীফ সব পাবে এইভাবে দোস্ত শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন খতম করা বছরে কমসে কম দুই খতম করা এটাকে কোরআন পাকের হক আমার শুনেছি এরকম হজরত মাওলা আম্মা যান একজন মহিলা মানুষ তিনি রমজান মাসে একই মাসে চল্লিশ খতম ক্লাস শেষ করতেন চল্লিশ খতম একদিনে এক খতম করে দেখি আমাদের মা বন্ধুদের চেষ্টা শুনে যাতে করে ধর্মটি হেফাজত পরিবেশ চায় তরিয়াত করার জন্য মা বন্ধুকে তৈরি করা কিন্তু রিয়াদ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আকবার استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه আকবার এবং দরুদ আকবার এই তিন তরিয়াত পরে মা বন্ধুরাও রীতিমতো আদায় করবে মা বোনের তসবি কিনে দিই দাদিকে তসবি কিনে দিই শাশুড়িকে তসবি কিনে দিই মাসা তসবিয়াতের এরকম হবে নবীজি তার মেয়ে ফাতিমাকে শিখেছেন তসবি ফাতিমা এটাও আমাদের মহিলাদেরকে শেখাই <coughs> সুবহান আল্লাহ তসবিবা আলহামদুলিল্লাহ তসবিবা আল্লাহ আকবর তসবিবা প্রত্যেক নামাজের পরেও পড়েন এবং ঘুমের আগেও পড়েন নবী এক পর্যায়ে মেয়েকে কথাও শিখেছেন শিখেছেন জামাইকে শিখেছেন ইয়া أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا رحم الراحمين আমরা এই তসবি আমরা নিজেরা আল্লাহ আরামন করি ঘরের মধ্যে শিখাই তার মধ্যে এবাদের পরিবেশ এরকম কায়ন করা চাই দোস্ত রসুল আকরাম সাল্লাহ নাম হজরত জুয়াইদি আলী আল্লাহ তালা নবীজি একদিন বাহিরে গেছেন কোথাও ফিরে আসেন বিদ্রোহের কাছে এসে দেখেন যে এই হজরত জুয়াইদি আলী আল্লাহ তালা নামাজের মশল্লায় বসে জিকির রাস্তার লিপ্ত আছে নবী জিজ্ঞেস করেন যে তোমাকে আমি সদরের নামাজ ঘরের মধ্যে যে অবস্থা রেখে গেছিলাম তুমি কি এখনো সেই অবস্থায় আছো বলে হ্যাঁ আমি সেই অবস্থায় আছো তখন বলে ঠিক আছে দেখো তুমি এতক্ষণ ধরে যা কামাই করছো নেকি কামাই করছো আমি সবের পরে এই চারটে কলমা তিনবার পড়ছি তার সব তোমার পেতে বেশি হয়ে গেছে সেটা হলো سبحان الله بحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته এই তসবিটা নবীর ঘরে বিভিন্ন মাত্রায় পাইলাম ওসিলায় পাইলাম তো এই হলো ভাই দোস্তান যুব ধর্মটির এবছরের পরিবেশ আরো ইনশাল্লাহ বিভিন্ন সময় কি বলে সলাপুর আছে তারপরে কোন একটা হাজত আছে নামাজ পড়া এরকম ভাবে মানুষদের নকরের খুব এহতেমাম করানো খরচ নামাজ অবলম্বন করবে ধর্মের একটা মসজিদ কায়ন করা টিকিট করা ভাই মামনদের এই টিকিট দিলাম একটা মসজিদ কায়ন করা টিকিট করা একজন স্বামী একজন নদীর কাছে আসছেন এসে বলেন নদীজি আপনি আমার ঘরে একটু চলেন আমি একটা ঘরের ঘর একটু জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করছি আমি চাই আপনি এখানে যে দুই রেখাত নামাজ করে আসলে ওই জায়গাটা আমি আমার মহিলাদের জন্য মসজিদ বানাইতাম নামাজের জায়গা বানাইতাম নদীর কাছে বড় পছন্দ রাখতেন তিনি ওই ঘরে গেছেন নামাজ করে আসছেন এবং ওই ঘরে মসজিদ খাওয়াচ্ছেন এরকম ভাবে বিভিন্ন ঘর থেকে সাহাবিরা নদীর কাছে আসতে থাকছেন এসে নদীকে আপনার করে ঘরে ঘরে নিয়ে গেছেন নামাজ পড়েছেন ঘরে ঘরে আর ঘরে ঘরে এগুলোতে মসজিদ হয়ে গেছে সেখানে ঘরে মসজিদ বানানো এটা সাহাবিদের শূন্য এখন এই সুরত কি হবে সুরত হলো এটা যে যদি আল্লাহ আমাদের ঘরে কামরা বেশি থাকে তাহলে একটা কামরা আমরা আজকে মুক্ত করি যে ঘরের মধ্যে খাত কোনো মিশেই থাকবে না আমাদের মসল্লা কোরআন কেতাব রেহাল যেগুলো মসজিদ থাকে সেই জিনিসগুলো আমাদের ওই কামরা থাকে তাহলে এটা মসজিদ হয়ে গেছে আর যদি আমাদের কামরা বেশি না থাকে আমাদের ঘরই ছোট তাহলে যে ঘরে বসবাস করি তারই এক কিনারে দিয়ে একটা দিন আমাদের মশলা রাখা যায় মতো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো ওই জায়গাতেই আমাদের মশলা বেশি রেখে ওই যে আমাদের ঘরে মসজিদ হয়ে গেল সুতরাং গরিবের ঘরে ধনীর ঘরে সকলের ঘরে মসজিদ হইতে পারে নিয়োগ করা যায় ভাই ইনশাল্লাহ আর ধর্মের ধরে নামাজের সমস্যাটি বানানো আমাদের জন্য ধর্মের নামাজের সমস্যাটি বানানো যেরকম মসজিদ নামাজের সময়সূচি আছে এদের নামাজের পাবন্দি হবে যত্ন সাথে নামাজ পড়া হবে আস্তে চলে আসলে রান্নাবান্নার কাজে ঘিরে দেখা যায় অনেক সময় যখন নামাজ পড়াই হয় নাই খানা পরিবেশন করতে করতে নামাজের রক্তই চলে গেছে আপনার নামাজের রক্ত হয়ে গেছে নামাজ সাজা হয়ে আর যদি নামাজের অক্ত ঠিক করা থাকে তাহলে মেহমান মেহমান আসলেও চলেন আম্মা যান খালা যান চলেন নামাজ পড়ে আসি আমাদের নামাজের সময় হয়ে গেছে আমরা তার বছর সময় নামাজ পড়ে যাবেন নামাজ নামাজটা পড়ে আসি আগে করে রান্না বান্না খাওয়া দাওয়া হবে আমাদের মহিলাদের জন্য মূলত তিনটা কাজ যদি আমরা করাইতে পারি তাহলে ইনশাল্লাহ তালা আমাদের সাথে অত্যন্ত ওতপ্রোত আমাদের বাঁধনটা জড়িত হয়ে যাবে এক হলো ঘরের তালিম যেটা আমরা কিছুতে আলোচনা করেছি আর হলো ভাই সাপ্তাহিক তালিম শরীর করানো আর হচ্ছে যে দুই মাস পরে পরে মধ্যের তিন দিনের আমাদের জমা সাপ্তাহিক তালিম হচ্ছে এক মসজিদের আওতায় কমসে কম একটা তালিম ভাই আমরা চালু করার চেষ্টা করি আমাদের ঢাকা শহর ও অন্যান্য জেলাতে মাসাল্লাহ একই মসজিদের আওতায় চারটে পাঁচটা তালিম শুরু হয়ে গেছে তিনজন যদি দশ দিন লাগানো হয় তিনজন মহিলা দশ দিন লাগাইছে তাহলে সেখানে সাপ্তাহিক তালিম চালু হইতে পারে দরখাস্তের ফর্ম আছে সেটা এলাকার তাদের সুপারিশ সহ আপনার চাকাল পাঠিয়ে দিলে ইনস্টাগ্রাম সেখান থেকে অনুমতি হওয়ার পর আপনার সাপ্তাহিক তালিম শুরু করতে পারবেন সাপ্তাহিক তালিমে মশারটা মসজিদে হবে মশারটা মসজিদে হবে যে মসজিদের আওতায় এই ঘরটা সেখানে যদি দুই তিন মসজিদকে দেওয়া হয়ে থাকে তাহলে দুই তিন মসজিদের সাথে জমা হবে মশারা করবে সেখানে কেতাবি তালিম হবে আর ছ নম্বর হবে কেতাবি তালিম হবে ছ নম্বর হবে তার শেষ সুস্থির হবে এবং সেখানে কোনো খানা পিনা হবে না সেখানে কোনো ব্যবসা কিনা হবে না হাজিয়া লেনদেন হবে না ইত্যাদি উসুল আছে মা বোনটা সরাসরি সে ধরে যাবে এবং সেখান থেকে সরাসরি ঘরে চলে আসবে মাঝখান থেকে বাজারে যাওয়া বা মনে করেন আত্মীয় বাড়ি বেড়াইতে যাওয়া এটা হবে না তারা সে যাওয়া এবং আসা এই সাপ্তাহিক তালিমে যাওয়ার জন্য যদি বোরকা পরে যান খুব ভালো হয় কিন্তু নতুন নতুন মহিলাদের নিতে হবে যেহেতু এই এই পরিবেশে আনতে আনন্দ আস্তে আস্তে দিনই বের হয়ে যাবে এই জন্য মুরুবীরা বলছেন যে ভাই বোরকা পরে আসে সত্য না পরে আসে খুব ভালো কিন্তু যে মহিলারা আদৌ বোরকা পরেই না তাদের একটু আসতে যান আস্তে আস্তে বড় বড় ধরনের মহিলারা ধনী ধনী ঘরের মহিলারা বড় বড় অফিসারের মহিলারা তারা আসতে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের হাদিস কারণ শুনবে আস্তে আস্তে দিন পরিবর্তন হয়ে দেখবেন ওকে কিছু বোরকা ইত্যাদি সব এসে আর মাহারাম সাহেব যদি আসে খুব ভালো কথা কিন্তু মাহারাম সাহেব আসার শর্ত নয় সপ্তাহে তিনি আসার জন্য যেহেতু একই মহল না সেই জন্য কয়েক মহিলা একসাথে আসলো আজকে আসলো সেসব অসুবিধা নেই দূর থেকে না আসলো এবার এখানে এক দামাস দুই মাস পরে বয়ান হবে বয়ানের পুলিশের মশলা করে বয়ান বয়ান হবে এইভাবে ইনশাল্লাহ তারা বয়ান হবে আর ভাই দুই মাস পরে পরে আমরা মুস্তফার সাথে জামাতে যাব পুরুষরা আমরা পুরুষের জামাতে মুর্শিদার জামাতের সাথে দুই মাস সময় লাগাবো তিন দিন তৃতীয় মাসে সবাই মুস্তফার সহ যাবো এখানে যত ভাই আছেন সবাই তো আলহামদুলিল্লাহ দিন চিল্লাওয়ালা ভাই তো বহুতই জরুরি বহুতই জরুরি আমরা যেরকম পুরুষরা আল্লাহ না দিয়ে তবলিক শিখতে পারি নাই তবলিকের জেহেন পয়দা হয় নাই ঘরবন্দি মেহমানদের দ্বারা জামাত আসেন খানা খাওয়ানো আর যিনি পরিবেশ কায়ন করা সেটাকে আলেন হাবের মূর্তি বানানো এই দেহের পর্যায়ে তখন যখন আমাদের মামুনরা আল্লাহ সময় তিন দিন তিনবার লাগানো পরে আল্লাহ সাহেব দশ পনেরো দিন লাগাবে তারপর ছেলে চিল্লায় যাবে চিল্লায় যখন হবে চিল্লায় এক বছর মাথায় বিদেশ সফরে যেতে আমাদের মা বোনরা অনেকে বিদেশ সফরে যাচ্ছেন মাসাল্লাহ এত কাজ হইতেছে কত বেপদ মহিলারা পর্দা আসতেছে কত বিদিন মহিলা জিন্দার হইতেছে এক এক দেশে ভোরটা টাইম হয়ে গেছে এই বিদেশে আমাদের মুস্তরফ জামাত জামার কাম আপনাদের সকলে নিয়োগ করাতে যে ইনশাল্লাহ অতি শীঘ্র যারা চিল্লা লাগাই নেই মুস্তরফ চিল্লা লাগাইয়া আমরা সকলে বিদেশ শহরে মুস্তরফ যাবো ইনশাল্লাহ সকলে নিয়োগ হয়েছিল ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে চিল্লা লাগাই হয়েছেন তারা তো এখনই নাম দিয়ে দেন নাম নিয়ে দামার মধ্যে হয়ে যাওয়া যাতে করে আলহামদুলিল্লাহ আমাদের বেশি বেশি জামাত চীন রাশিয়া আফ্রিকা আমেরিকা পুরো দুনিয়াতে আমাদের জামাত দেয় আমাদের মামুনদের জন্য ফেমাস মাসে পরে পরে মুসলিমাদের একটা একটা প্রোগ্রাম হয় তিন চার ঘন্টা মাসাল্লাহ প্রোগ্রাম হয় এটা অত্যন্ত জরুরি জিনিস এর মধ্যে আমরা শরিক করাবো কাজের অংশ আর ভাই আমাদের সকলের ঘরে আল্লাহ চাষ জামাত রাখার ঠিকই করি মুসলাটা জামাত ঘরে রাখলে বড় বরকত হবে আমাদের মহল্লার পঞ্চাশ সাইজের মহিলা আসবে হাদিস কোরআন শুনবে তালিম দেখবে পর্দা দেখবে আস্তে আস্তে তাহলে ঘরে ঘরে দিন দিন হয়ে যাবে আপনি বলেন কি পাবেন ঘরে আমরা বসবাস করি যে ঘরে আমরা পুরুষ মহিলা বসবাস করতেছি পরিবার পরিজন সহ সেই সব ঘরে জামা থাকে একটু শুধু পর্দার ব্যবস্থা করা মা বোনটা রান্না করে যাইতে তারপর হয়ে যাইতে যে পর্দা না হয়ে যায় তাদের ব্যবস্থা করতে পারলে আমাদের কুড়ি ঘরেও যাওয়া থাকতে পারে সন্তানের বাড়ি হইতে এটা কোনো জরুরি না করে এভাবে ব্যবহার থাকতে পারে সাহাবিস ঘর সাথে ফিরে এই জন্য আমাদের মা বোনদের জীবনকে সাহাবিদের সঙ্গে মিলানোর জন্য দিনের জন্য যান মাল কোরবানি করতে তৈরি করতে হবে আমরা যেন না বহু করে আলেবা ছিলেন মুক্তি ছিলেন আর সাহাবিদের মধ্যে কোনো হাদিসের সম্পর্কে আলফাজ সম্পর্কে জীবন হইবে এর ফয়সলার জন্য মা আয়সা জিয়াল আসছেন সর্দার আল থেকে মায়ের জেলা সমাধান দিয়ে দেবে এত বড় আলেমা তিনি এসেছিলেন ওনার কাছে শিক্ষার্থী সংখ্যা ছিল দুইশো দুইশো বাচ্চারা ওনার কাছে পড়ালেখা করতো নবী ইন্তেকালের পরে এই মায়ের জেলা জিয়াল্লাহ তানা আটচল্লিশ বছর যাবৎ মদিনার মহিলাদেরকে দিন যান এবং শোনা যায় যে প্রায় তিন ভাগের একবার গেলে ওনার থেকে টাইম হয়েছে হজরত মায়ের জিয়াল্লাহ তানা থেকে দুই হাজার দুইশো দশটা হাবিব বসে দুই হাজার দুশো দশটা হাদিস আর আচার্য থেকে নদীর নাম না ওনার থেকে তিনশো চুয়াত্তর হাদিস আজকে থেকে নিয়োগ করি আমাদের ঘরের পুরুষ মহিলা বাচ্চা সকলে আমরা দায়ী হব আমাদের কাজের জন্য জানমাল খরচ কেনা নেব রাজি আছেন ইনশাল্লাহ এখন একটা কথা দেখবেন আমাদের মা বোনদেরকে সিফতের লাইনে আগে বাড়াতে হবে অনেক মহিলার ভিতরে পুরুষের ভিতরে নজরিল্লা বিপদের খুব অভ্যাস বিপদকর অভ্যাস আজকে একটা পড়তেছিলাম তার মধ্যে এই কথাটা আছে যে ভিতরের দুনিয়া মানুষ দেখতে পাবে যে সে তো অনেক আমল করেছিল কিন্তু আমল লেখা নাই সেগুলো আমল নামা সেই আমলগুলো লেখা নেই বলবে আমরা আমার সেই আমল করে গেল আমি তো আমার অনেক আমল করেছিলাম বললাম হ্যাঁ আপনি আমল করেছিলেন ঠিকই কিন্তু সেই আমল গুলো তোমার আমল নামা থেকে মিটিয়ে ফেলা যাবে কারণ তুমি মানুষকে জীবত করতে তুমি মানুষকে জীবত করতে সেই কারণে তোমার সেই তারা আমল গুলো আমল নামা থেকে মিটিয়ে ফেলা মুছে ফেলা তবে মারাত্মক ক্ষতি হয়ে গেল এই জন্য ভাই নিয়োগ করি ইনশাল্লাহ আমরাও আমাদের মহিলাদেরকেও এই চ্যালেঞ্জ দিতে হবে যে কেউ মুখে জীবত না করে জীবত মারাত্মক জিনিস আমার তবলিগের ভাইদের জন্য বোনদের জন্য সর্বজন উপভোগ জরুরি কারো বিবাদ থেকে না করা অর্থাৎ সাথে কারো দোষ আলোচনা করা যেটা শুনলে সে মনে কষ্ট পাইতো ওইটাকে জীবত বলা হয় যদিও কথাটা সত্য জীবত নবীর দিদিগান একদিন নবীর কাছে বসে আছে নবী অসুস্থ হজরত সুবিয়া রাজি আল্লাহ একজন মহিলা নবীর দিদি তিনি এই কথা বললেন যে নবীজি আপনার যে ওষুধ হয়েছে সেই ওষুধটা যে আমার হয়েছে আপনি সুস্থ হয়ে যেতেন তাহলে এইটা হচ্ছে পছন্দ করতাম অন্যান্য বিদ্যান চোখকে বেরিয়েছিল না তোমরা চুরি করো চুরি করো তো বিবিরা বলেন যে চুরি কেন করো আমরা খাই না বলেন যে তোমরা খাও নাই কিন্তু তোমরা সুফিয়ার জীবন করে করো সুফিয়া উনি তো মহাব্বতের সাথেই বলছে যে আমার ওষুধ ভালো হয়ে যায় এই ওষুধটা ওনার নিজের হয়ে যায় মহাব্বতের কথা এটা তো মহাব্বতের সাথে বলছেন তোমরা যে চুক্তি বিক্রি করছো এর দ্বারা জীবত হয়ে তাদের কি বলে গেল জীবত করার জন্য মুখে বলাও সত্য নয় চুক্তি বিক্রি করলেও জীবত হয়ে কত মারাত্মক বিপদ থেকে বাঁচাতে আমরা পুরুষ বাইরে সকলে বরং হস্তে জন হওয়া চাই এক একজনের ভালো ধারণা আমাদের মামুদের জন্য মাসাল্লাহ এরকম পবিত্র জীবনের জন্য আমরা দাওয়াত দিই একদিন রসুল আসলাম সাল্লাহ আসলাম বসে আছেন পাশে দুই দিন বসে আছেন কথাবার্তা হচ্ছে ওদিক থেকে অন্ধ সারি আব্দুল্লাহ মুক্তম রবি আল্লাহ আসতেছেন তাকে দেখে নবীজি বললেন যে আপনারা দুজন দিদি দুজনকে বলেন আপনারা দুজন ঘরে চলে যান পর্দা করেন ঘরের ভিতরে যান তো বিবি দুজন বলেন যে আমরা পর্দা করার কি দরকার ওই সাহাবি যে আসতেছেন উনি তো অন্ধ সাহ উনি তো আমার দেখতে পাচ্ছেন না নবীজি বলেন যে উনি দেখতে পাচ্ছিলেন ঠিকই কিন্তু আপনার তো নাকি দেখতে পাচ্ছেন আপনার তো নাকি দেখতে পাচ্ছেন তাহলে কি বুঝে গেল মহিলা যদি বিগ পুরুষকে দেখে তাহলে সেটাও সেটাও এখানে নবীজি এখানে শিক্ষা দিলেন সেটাও আমাদের সেই গুণা থেকে বাঁচতে হবে আগের জামানার মাগুনদের তাকুয়া সম্পর্কে এরকম শোনা যায় তারা পছন্দ করতেন যে আমার আমি যখন কোন সময় কোনো কারণে ঘর থেকে বের হই তো আমার সাথে দুজন হারাম থাকে একদিন আমার বাপ থাকে একদিন আমার ভাই থাকে অথবা একদিন আমার স্বামী থাকে একদিন আমার ছেলে থাকে দুই মারের মাধ্যম আমি হেফাজতের সাথে হাঁটি এরকম বুঝতে পারছে তারপর আর আশা রাজি আল্লাহ জানা না তিনি বলেছেন এই কথা তারপর শিক্ষাটা আলোচনা করতেছি যে আমাদের মা বন্ধুদের শিক্ষা দিতে হবে বলেছেন যে পুরুষ লোকেরা যখন হেজরে আসাদের ভিড় করে হজরে আসর চুমুদেরকে গুণামা হয়ে যায় পুরুষ লোকেরা হজরে আসাদ যখন চুমু দেওয়ার জন্য ভিড় করে আমাদের মহিলাদের কোনো হাত নাই সেখানে যাওয়া তাহলে অশালীন কাজ হয়ে যাবে আজকে অনেক মহিলাই এই সম্পর্কে এলেম রাখে না যে আলোক রয়েছে যার কারণে পুরুষ মিলে একসাথে ভিড়াভিড়ি করে ছেলের অপারেশন দেওয়ার জন্য অথচ সেটা কোনো খরচ হবে কিছুই নয় অসলিন কাজ হয়ে যায় আবার নবীর বিবিগণ মেয়েরা সাহাবিয়েরা তাদের সব করতেন সব একদম হয়ে কিনার কিনার দিয়ে দূর দূর দিয়ে কিনার কিনার কিনে সব করতেন যাতে পুরুষের সাথে এক্সেলাপ না হয় পুরুষের সাথে ঘেঁচা ঘেঁষাঘেঁষি না হয় আজকে তো সেই হজের মধ্যে তাকেও চলে গেছে যদি আল্লাহ সময় লাগায় এই কথাগুলো শুনতে শুনতে বলতে বলতে আলোচনা হইতে হইতে আমাদের মা মন্দিরের চলে আসে সিফতের তাকওয়া অত্যন্ত জিনিস ইমানে পড়ে ধরে তাকওয়ার মোকালা করা আল্লাহকে ভয় সেই জন্য ভাই আমাদের ঘরে আমলকে বানাবার জন্য তৈরি করতে হবে এবং এরকম ভাবে সময় লাগানো তৈরি করতে হবে আমাদের এইখানে যত বাইরে আছে আমরা দরখাস্ত করতেছি ভাই সকলে নিয়োগ করি ইনশাল্লাহ নিয়মিত ভাবে মুক্ত আমাদের দুই মাস পর তিন দিন লাগাবো ইনশাআল্লাহ নিয়মিত ভাবে দুই প্রত্যেক দুই মাস পরে তাতে ইনশাল্লাহ প্রত্যেক পুরুষের জামাত হলো মুক্তার জামাতে হলো তাও ইনশাল্লাহ আপনার তাদের তিন দিন ওঠাই গেল দুই বছর হ্যাঁ? দুই বছর পুরুষের জামাতে চিল্লা দেব তিন বছর মুক্তর চিল্লা দেব তিন বছর একবার ইনশাল্লাহ মুক্তর বিদেশে যাবো দুই সাগরে এক সাগর গোসল করি এক সাগর মুস্তরফা করি এরকম ইনশাআল্লাহ তারা সেই তেদালের সাথে আপনাকে আমাকে মুস্তরফা সামাল মধ্যবর্তী মধ্যবর্তী বছর হলে দশ দিন পনেরো দিন আর প্রত্যেক তিন বছর একবার কিল্লা এর উপর রাজি খানা হন খান আপনার সকলে বসে একটু ভাই সকলে মেহরবানি করে বসে আল্লাহ একটু বসে পারেন না বসে আমরা এখন আমাদের সামনে যেহেতু ইস্তেমাল লেগেল এই জন্য এখন তো এখান থেকে সব নগদ বেরোতে হবে এই মধ্যে সকলে আমরা নিয়োগ করি যে ইস্তেমার টাকা দেয় পঞ্চাশ দিনের মাথায় ইস্তেমা আমাদের সঙ্গে ইসলাম এই জন্য সকলে ইনশাল্লাহ চিল্লার জন্য চার মাসের জন্য ইনশাল্লাহ ইসলামের জন্য মেহনের জন্য বের হয়ে যাবো এরপর থেকে ইনশাল্লাহ তাহলে এসে আমরা মুক্ত অর্থাৎ সময় লাগানোর জন্য তৈরি হবো ঠিক আছে ভাই ইনশাল্লাহ তো ভাই এখন আমরা সকলে বসে সকলে পকেট থেকে তসবি বের করি মেহরবানকে সকলের পকেট থেকে তসবি বের করি সেগুলো আমাকে বসে আসি ওই বসাই ইনশাল্লাহ আমার তিন তসবি পুরো দৈনি এই এই কথা না বল কথা বলবো না سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أكبر এবং দুরুস্তির একবার এই তিনটু জায়গাটা সকলে বসে যাই তাহলে কেউ উঠবো না আমার তিনটু জায়গা হবে সময় আছে কেউ কোনো কথা না বলে তস্তি আদায় করবে এক এক তস্তি যারা জান্নাতে ফলের গাছ রাখতে থাকবে এক তো ভালো আল্লাহ মূল্য ওহুদ করার থেকে বেশি ভাই কথাবার্তা না বলে আমার তস্তি আদায় করতে পারছি হ্যাঁ সকলে পকেট থেকে তস্তি বের করে নেই তস্তি শুরু করছে কথা বলবো না আর কথা বলবো না